কুরআন এর গালির হক এবং দাবি কি এই বিষয় হচ্ছে হദീসের মত আছে যে কিয়ামতের পরে যখন আয়ে মানুষেরা এই কুরআন নামে অনেক উত্থান করবে কিন্তু কোরআনের যেটা আসল দাবি আসল তালিম সেটা থাকবে ওই হাতিটির উপরে ব্যাখ্যা চলতেছিল কোরআনের আসল দাবি কি আমরা কি বর্তমান জমানোর লোকেরা কোরআনের নামে কত রকম সেমিনার কত রকম অনুষ্ঠান কত রকম সবিনা রবিনা হাতে হাত মিলাদ সবই কোরআন নামে করছে এবং এই বেদাতি কাজগুলো না করলে তাদের কথা তাদের বিমারই থাকবে মোহাম্মদপুরে এক মসজিদ আছে শহীদ পার্ক সেখানে বেদাতি ইমাম খুশি এরা ঘোষণা করতেন নিজের মিলাদের সঙ্গে পালন না করলে কাজের হয়ে যেতে হবে ঈদ এটাই শরীয়তে সাব্যস্ত নেই সব মন করা কথা এবার আয়াত পেশ করো আদিস পেশ করো কারো ব্যক্তিগত কথা ব্যক্তিগত আদায়ের উৎসাহ এগুলো শরিয়াত নয় কোরআন খুলনা বাদ দিয়ে ব্যক্তিগত আবেগে যা করা হয় সেটাকে বেদাত বলা আমাদের মর্যাদা বলতেছেন যে মাঝখানের গেটে কোন এক ভাই একটা হুন্ডা রাখছেন লোকজন চলাচল করতে পারতেছেন না আপনি মেহরবানি করে যে ভাই রাখছেন হুন্ডা যদি সাইড করে রাখেন মূলত এটা কোনো এলান করার বিষয় ছিল না আমরা যদি ইসলাম জানতাম ইসলামের দৃষ্টিভঙ্গি জানতাম এখন আমি এলান করলাম নিরুপায় হয়ে সহ্য করতে পারো না করতে হবে এটা আসলে এলান করার কোন বিষয় এটা ইসলাম বলে যে জামাতের কোন কার্যকলাপ দ্বারা অন্য ভাইয়ের ক্ষতি হতে পারবে কষ্ট হতে পারবে না সমস্যা সৃষ্টি হইতে পারবে হইলে তাহলে আমাকে মুসলমান বলা যাবে মুক্তি বলা যেতে পারে সত্যের বলা যেতে পারে আবেগ বলা যেতে পারে হাজি বলা যেতে পারে গাধি বলা যেতে পারে বহু কিছু প্যাকেট লাগানো যেতে পারে মুসলমান প্যাকেট লাগানো যাবে মুসলমান প্যাকেট তাকে দেওয়া যাবে যার দ্বারা কারো কষ্ট হয় না এই জন্য আমি আপনাদের অনুরোধ করব যে গত শতাব্দীর তিনি মুজাদ্দিদ ছিলেন হজরত হাকিমুল উম্মদ মুজাদ্দিদে মিল্লা তিনি একখানা কিতাব লিখেছেন বাংলা হয়ে আদাবুল মহাসারাত কিতাবের নাম হল আদাবুল মহাসারাত আমরা নির্মাণ করে এই কিতাবটা কয়েকবার পড়ে দেবেন তখন আপনার একটা আইডিয়া হবে যে আমার কোন কাজের ধরুন অন্য ভাইয়ের কষ্ট হইতে পারে আপনি নিজে বুঝতে পারবেন তখন সেখান থেকে বেঁচে থাকবেন বেঁচে থাকতে রিয়া মানুষকে কষ্ট দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না উদাহরণস্বরূপ জমার পরে আপনি সুন্দর করতেছেন নকল করতেছেন আপনাকে কোন ওয়ার বা সামনে সম্ভাব সামনে নিয়ে নকল করতে হবে আল্লাহ করে নামাজ করতেছেন আল্লাহর ঘরে নামাজ করতেছেন এরপরও আপনি এমনভাবে নকল করতে পারবেন না যে আপনার কারণে ভিতরের লোকেরা বের হতে পারতেছে বের হইতে হলে আপনার সামনে যদি একটি হয় আটকা পড়ে গেছে তো আপনার নকল ময়দার সব হলো তার থেকে অনেক দূর বেশি গোনা হল আল্লাহ ঘরে আল্লাহ নামাজ পড়লেন কি হলো গোনা হল নেকি নিয়ে যেতে পারলেন না ঠিক গোনা নিয়ে গেল কেন এলেমের অভাব বান্দা ভাব নষ্ট করো না বান্দাকে কষ্ট দিও না তাকে সুন্দর তখন করতে হলে এমন করে দাঁড়াইতে হবে আর এক ভাই দৌড়াইতে চাইলে নামাজ শেষ করে দৌড়াইতে চাইলে আপনার কারণে সমস্যা নেই দেখা তো দরজার দাঁড়াইতে হয় আর দেখা নেই কত সোনা দিয়ে নামাজ পড়ে আফতার নামার জন্য ভিতরের লোকের আগে দেখবে হয় অনেক সময় করা যাচ্ছে ছোট গুলাতে বড় মশলা জানা থাকলে কিছু বুদ্ধি বিবেচনা কাজে লাগাইলে সমস্যা হয় এই কিতাবটা আমি আপনাদেরকে পড়া অনুরোধ করতেছি আদাবল মহাধারা বাংলা হয়ে গেছে তাহলে আপনি এটি বুঝতে পারবেন আমার এই কাজের দ্বারা মানুষের কষ্ট হবে কিনা কষ্ট হলে করবেন না মানুষকে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি করার কোন রাস্তা নেই অনেক লোক মানুষকে দিতে থাকে আজ না কাল কাল না পক্ষে আর তার টাকা দিয়ে ব্যবসা করে জানেন তাকে কামাই দিত না জাহান নামের আগে ভাষণ করতেছ বুঝলেন মনে করছে যে দুটা সেই সবাই পাইলে আমাদের বড় ব্যবসা হয়ে গেছে টাকা কামাই করেলে জাহান দাম করে আল্লাহর বাবাকে প্রেসান করে আমি বরকত পাইলেন এটাকে বরকত হবে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দেখেন কোথায় নামাজে দাঁড়ায় যায় সেখানে ছড়িয়ে হ্যাঁ একজন সাহাবি রসিয়াল্লাহ তালাম গেটে খটখটাইছে হুজুরে পাপ আমি খুব নারাজ এটা তো কি জব দিলাম আমি আমরা সবাই কিন্তু এই জব দেই এলাম নেই আমি আচ্ছা, এই খুব দেবে আমি তুমি তোমার নাম বলো সবাই তো আমি বলবে তো ভিতরে একটা পার্থক্য করবে কেন আমি তাকে যখন আমি শরীয়ত বাকি করি করবেন ভালো জিনিস ছাড়া করা যায় না আর গলতটা শেখার জন্য মেহনত থাকে গলতটা দিয়ে শেখা হবে আমি জবাব দিচ্ছে কোনো ভাষিতে বলানো হয়নি যে আমি করবো সবাই ঠিক মতো আমি করবো এই ভুল জবটা ঠিক মতো সবাই দিচ্ছে এটা শিখতে হয়নি অটোমেটিক শিখা হয়নি দুদিকে ভয়ে জবাব দেয় আমি হ্যাঁ, আব্দুল খালেদ বিশ্বাসে সাহায্য শিখি না শিখে এই জবটা কোনোদিন দিতে পারবে না হ্যাঁ, যে হাদিসটা শুনছে আমি বর্ণনা করছিল আমি বলে ওই সাথে না বলব এটা স্বামী হয় আর যাতে সামান্য করে স্বামী হয় এমন কাজ শরীয়তে দায়ের থাকা হয় এই জন্য ট্রাফিক আইন মারা শরীয়তে জরুরি কিন্তু মানুষের কষ্ট কি অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারাই যেতে পারে ট্রাফিক আইন না মানে গাড়ি পার্কিং এর আইন করতে গভর্নমেন্ট মানা জরুরি তবে এতে খরচ না মারলে দাম লেগে যাবে মানুষের কষ্ট হয়ে দাম লেগে যাবে সব মানুষ কষ্ট কষ্ট পাবে তাহলে সুখা পার্কিং এর কি নিয়ম এ নিয়ম মানতে হবে এটাই সরিয়ে আছে এটাই সরিয়ে আছে এগুলো মানুষের আরামের জন্য করা হয় নষ্ট হবে এই জন্য খেয়াল প্রত্যেক গাড়িওয়ালার খেয়াল গাড়িকে এমনভাবে সবাইতে হবে মানুষের কষ্ট না হ্যাঁ, তার বুঝলো তো রাস্তার মাঝখানে দিয়ে আসবে দোকান থেকে রাস্তা মাঝখানে গাড়ি ধরে দিবে আর লক্ষ্য দিতে আসবে ভালো তো মাঝখান থেকে কথা আসছে এই প্রসঙ্গে আমি কিছু কথা বলেছিলাম হ্যাঁ আমার এজেন্ডা রক্ষা করা জরুরি না কিন্তু আপনাদের ভিতরে জরুরি এলেন যেটা আছে এটা জরুরি যখন যদি সামনে পড়ে এটা আল্লাহ রসুলের তরিকা ছিল আমরা যেরকম আমাদের যেমন বক্তারা অফ করে আগেটা ওয়াজ না যায় ঠিকঠাক করে ওই জায়গায় বলে আল্লাহ রসুল সাল্লাহ হজ করাই চলে গেছিল কোথার করে গেছিল একখানে গেলেন কি কি ভুল দেখলেন এইগুলো তবে এখানে আসলাম তবে এই ভুল হচ্ছে ঠিক করো কোনো বানানো আজ না জানো আজ না যেখানে গেছেন যা দেখছেন ভুল ওটাকে ঠিক করুন এই তরিকায় ওয়াজ করতে দেখতে আমার সাহেব হজরত মৌলানা শাহ হক সাহেব কোন সাধারণ অর্থ যেখানে গেছেন ওখানে যা নজরে পড়ছে এই লোক তো আমাদের তারা কারো কষ্ট না হয় এটা অনেক বড় বাজার আমাদের তারা কারো কষ্ট না পায় তা হাজারো রকম থেকে বড় বাজার এটা বোঝার জন্য সবটাটা কিতাবের কথা আপনাদেরকে বললাম আদাল কয়েকবার করবেন মনোযোগ দিয়ে করবেন আপনারই বুঝে আসবে যে আমার এই কাজটা গলত তা ঠিক বুঝতে আসবে বুঝে যখন আসবে তা আল্লাহ তালা আমল করার তৌফিক দান করবে এখন আমি আমার মূল আলোচনায় ফিরে আসতেছি বয়ান করতেছিল কোরআনের হক নিয়ে আমরা আসল হক বাদ দিয়ে কতগুলো নকল হকের উপরে আমল করছি এই বেলাসিয়া পুরুষ যত্নে জুলুসে হ্যাঁ অভিনা রাত্রে মাইক দিয়ে বললে ছবি না আর দিনে মাইক দিয়ে বললে রবি না এই ছবি না রবি না হাতে হাই আর হ্যাঁ, এরকম শরীফ দরবার শরীফ হ্যাঁ যত দরবার শরীফ আছে সব কোরআনের নামে শিরিক বেদাত কাজ কোন সম্পর্ক নেই সাথে আসল সম্পর্ক কি গত কয়েক আমি আপনাদেরকে আরোপ করেছি আসল সম্পর্ক হল যে কোরআনকে বিশ্বাস করতে হবে কোরআন নিজে আমি উপরে করতে পারবো না কোরআনের দিকে পা লম্বা করে বসতে পারবো না কোরআনকে গেলাপবিহীন দেখা যাবে যাবে না গেলাপ লাগাইতে হবে সেই গেলাপকে ময়লা হতে দেওয়া যাবে না পরিষ্কার রাখতে হবে কোরআন আছে উপরে দেয় ইয়ে আছে হাল বলে হিল বলে শক্ত দেয় হাত ভেঙে গেলে আবার লাগাইতে হবে হ্যাঁ কোরআনের বাপের দাবা ফিরে গেলে ছেলে বরদাস করে আর আল্লাহ কালাম বাপের থেকে হাজার করে ইজ্জত বেশি তার লোহার ফেটে গেছে তার শরীর ফেটে গেছে আমরা কিছুই করলাম না কোরআনে কি আপলোড করলাম কাজে ভাল ঠিক করতে হবে একেবারে অযোগ্য হয়ে গেলে হ্যাঁ? তখন মৃত্যু হয়ে গেছে কি করবে তখন করে দিলে কোরআন পর অযোগ্য হয়ে গেছে শিখতে শিখতে দাফন করে দিতে হবে তার কাপড়ের কাছে দাফন করে দিতে হবে হিফাজত করার নিয়েছে দাফনের জায়গা না পায় হিফাজত করার নিয়েছে আগুনে পুরানো শরীয়তে যায় হিফাজত করার নিয়েছে অবমাননা নিয়েছে হতুসমান গণি রাজি আল্লাহ জমানায় করা আগে অনেক কেরাত ছিল তুমি একটা কেরাত বাধ্যতামূলক করো অন্য কেরাতের যত ছিল সব গুলিগুলি জ্বালায় দিতে বললেন হেফাজত নিয়ে ওই ছাইটা কোনো পাঁচ পানিতে ফেলতে হবে এগুলো যায় তো কোরআনের তাজিম করতে হবে কোরআনকে মহাব্বত করতে হবে খুব মনোযোগ সহকারে তেলাশ করতে হবে খুব মনোযোগ সহকারে শুনতে হবে এর নাম মহাপুর গত দুই জীবনে বলেছিলাম কোরআনের তেলাপকে সহি শুদ্ধ করতে হবে গলত তেলাপ করলে হবে না আল্লাহ তার তেলাপকে বড় সহজ করে দিয়েছে পুরায় সমান মধ্যে বারবার তিনি আহ্বান করেছেন অলাপাদ يسرنا القرآن للذكر আমি আমার কোরআনকে তেলাওয়াত করার জন্য হেল্প করার জন্য অর্থ বুঝার জন্য আসান করে দিয়েছি আসো কোনো শিখনেওয়ালা আল্লাহ নিজে বলতেছেন আসান করে দিয়েছি কোন ভাষা এত সহজ নেই আগে প্রথম অক্ষর হল আলিম ডাক দিলেন আলিম হয়ে গেল ডাক দিলেন আলিম হয়ে গেল এই ডাকটা খাড়া না দিয়ে কুয়ায় দিলেন আস্তিত্ব হয়ে গেল বা তা একে আলিমকে চাকতে পারে গেল লোকটা হয়েছে খারাপ আম দিয়ে একটা অক্ষর হয়ে গেল এত সহজ কোথায় তা ইংরেজির পয়লা অক্ষর লিখতে গেলে অন্তত তিনটা দাগ দিতে হবে এক টাকা হবে আর বাংলা সহা লিখতে গেলে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা দিতে হবে পয়ের সব মাথা মোটা বানাইতে গেলে অনেকগুলো ডাক দিতে আর দিতে এটা ডাক দিলে হয়ে গেছে ছয় মাসের বাচ্চা ডাক দিতে পারে এত সহজ কিন্তু আমরা আমার ভয় পাই যদি জবান মোটা হয়ে গেছে এখন আর শেখা যাবে না এটা চিন্তা করি না সাহারা মুসলমান হয়ে গেলে গোড়া হয়েছে তারপরে কোরআন শিখলেন কোরআন বলছেন যে কোরআন শিখা অসম্ভব হতো ওই লোকগুলো বললো কেন বলল যে তারা তো আরবি ছিল আরবি পড়া কোরআন পড়া এক না আপনাদের সন্দেহ হবে তারা পাচ্ছিল এই জন্য আগে না আরবিতে কথা বলছি কোরআন আরবি এই ধারণাটা ঠিক না আরবি পড়া এক জিনিস কোরআন পড়া আরেক জিনিস এখন আমাদের দেশে সৌদি আরব থাকে আমি বলতে পারবো ওখানে গ্রাম আরবি বলতে পারবে উদ্বোধন পাবে না পড়াশোনা করা ধরা পাবে যাওয়া ওখানে চলে তো বলতে পারবে কিন্তু তাকে পড়া শরীফ দেন কোরআন শরীফ শরীফের পশ্চিম তারা পাবে লোকে যে কোরআন তেলা শিখে না তাকে আরব দেশের চাকরি করে আমি কথা বলে শিখছে ওই যদি কোরআন পড়বে অসম্ভব তার বুঝে আছে না সে আমাকে পড়ে শোনান এরকম লোক থাকলে যে আপনি কারো কাছে তেলাওয়াতের শুদ্ধতা শেখেন না আর সৌদি আরবে চাকরি করবে কথা শিখছে ওই কথা শিখা দিয়ে কোরআন তেলাওয়াত শিখা সম্ভব আরবি একদিন কোরআন তোলাপ আর এক জিনিস এই জন্য যে কোরআন তোলাপের সময় বহু কিছু খেয়াল করতে হয় মাখরাজের খেয়াল করতে হয় সিফাতের খেয়াল করতে হয় মদের খেয়াল করতে হয় ইসলামের খেয়াল করতে হয় ইসফার খেয়াল করতে হয় পুর বাড়িকে খেয়াল করতে হয় কলকলার খেয়াল করতে হয় কথা বলবেন সেখানে নেই গেল কথার মধ্যে হ্যাঁ এই মাথা এফা কথা নেই কথা বলা একদিনে করা তো শিখতে হবে ওরা সবই তেলাপ করনাকে শিখতে হবে আল্লাহ সাহস করে দিতেন ঘাবড়ানোর কিছু নেই তো সাহাবার কেনা বুড়া আছে ওদের শিখতে পারে তা আপনি জানবেন না কেন তো আরবি জানত ওটা দিয়ে কোরআন শিখতে পারে নাই আল্লাহ হচ্ছেন ওটা তো শিখতে হবে কিন্তু তারা পারছে আপনিও পারেন এটা আল্লাহ তালা বারবার এই আয়াতটা বলছেন তোরা আর রহমানের আগে যে আয়াত সুরায় আর রহমানের আগে যে আয়াত সুরাটা ওই সুরাতে দেখেন এই আয়াতটা কতবার আছে একবার দুইবার না ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আমি আমার কোরআনকে সহজ করে দিয়েছি আস্থা করা শিখবে ওরা এই কথাটা বারবার কেন বলতেছে আমরা শিখবার জন্য না শিখবার জন্য আল্লাহ তো একবার বললে যথেষ্ট সেই কথাটা একবার না বলে এই সুরার মধ্যে এখনো কেন বলা হচ্ছে আমাদের উৎসাহ দেখো আমি সব করে দিয়েছি দেখো যত বয়স হোক যত তোমার তোমার দাঁড়িয়ে হয়ে যাচ্ছে তুমি শিখতে পারবা আল্লাহ ওয়াদা করতেছেন আল্লাহ দায়িত্ব নিচ্ছেন বাথরুমের দায়িত্ব নিচ্ছেন আল্লাহ তা না হলে এই সাত বছর একটা বাচ্চা এত বিশাল একটা কোরআন করে কিভাবে মুক্ত করে আল্লাহর দায়িত্ব না নিত বিশাল একটা কিতাব কিভাবে মুক্ত করে এত বড় কিতাব কেউ মুক্ত করতে পারবে অন্য কোনো ভাষায় তারপরে ছেলে ফটাফট করে দেব মেশিন ফের করে দেব এক বৈঠকে এক খতম করে দিচ্ছে আল্লাহ আল্লাহ তাকে সংরক্ষণ করবেন আমি মরা সংরক্ষণ করবো এটা অর্ডার করতে ওই অর্ডার করলে বাচ্চা না বলে যাকে দিয়ে বলতে গেলে দুনিয়ার কিছুই হয় না দুনিয়ার কোন কাজই নেওয়া যায় না তাকে দিয়ে আল্লাহ তালা একটা বড় কাজ নিচ্ছেন বিশাল কোরআন সংরক্ষণের কাজ নিচ্ছেন যাকে কিছুই হয় না আল্লাহ কত বড় কুদরত কত বড় কুদ্দর এই বাচ্চাগুলো আবাদের মধ্যে ছোট্ট ছোট বাচ্চা কোনো কাজের না দোষও খাওয়া যাবে না দোষ তো কি এর তাদেরকে দিয়ে আল্লাহ তালা এত বড় কাজ দেবে এই মুসলমানের বাচ্চাগুলো তাহলে কোন বুঝছেন তেমন ভাই নেই তাহলে এদেরকে দিয়ে পুরাণ সংরক্ষণের কাজ দিচ্ছে কেউ আমি যেতে পারে একটা ভেদ জবর একটা ভুক্তা এদিক ওদিক করতে পারবে না হাজার যাতে লাভ করবে ধরা পড়ে যাবে ধরা পড়ে তো বলতেছিলাম কোরআন শিখতে আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়েছেন ওয়াদা করেছেন সহজ করে দিয়েছেন তোমাকে বলা হয়েছে শিখলে কি কি ফায়দা গুনাহের কালিমা উঠে যাবে আল্লাহর মহাপত বাড়বে প্রত্যেকটা হরফে কমপক্ষে দশ থেকে পূর্বে একশো কথা বেশি হবে সেই নেকির দামটা আরেক জগতে গেলে খুব ভালো বুঝে আছে এখন যতই বুঝাই মাথায় ধরবে না কেন এই কারেন্সি দিয়ে আটা কেনা দেয় চাউল কেনা দেয় এই জন্য মাথায় ধরে না আল্লাহ বলতে চান তোমরা তো নগরটাকে বেড়া দাও আগেরা আসতেছে নিশ্চিত এটা তোমাদের কাছে গুরুত্ব নেই গুরুত্ব নেই নগরটা দেয় ঠিক আমাদের অবস্থায় নিশ্চিত জানলে মারা যাবো প্রত্যেকটা মানুষ নিশ্চিত আমি মারা যাবো যেদিন হয় আল্লাহ আজকে ডাক দিলে আজকে মারা যাবে কোন সন্দেহ নেই কিন্তু যেহেতু নবম নায়িকা এই জন্য মারা যে যাব তার তৈরি লাগবে না তৈরি করার জন্য তো জগতে পাঠানো হয়েছে তৈরি খারাপ হতে আছে না ইমানের জন্য চিল্লা লাগাইছি আল্লাহ তো জিজ্ঞাবেন তুই ইমান পাকা পোক্তা করার জন্য কি করছিস একটা জবকে রেডি করতে হবে চিল্লা বুঝলাম ইমানকে টাকা মুক্তা করার জন্য তিন চিল্লা বুঝলাম কমপক্ষে এক সপ্তাহ লাগাইছিলাম বা তিন দিন লাগাইছিলাম তো জবটা রেডি করতে হবে সবচেয়ে জরুরি কাজ ইমান শিক্ষক ইমান টাকা মুক্ত করো ইংলিশের পক্ষ থেকে বারবার হামলা আসবে তোমার ইমানকে চিন্তাই করে নেওয়ার জন্য মজবুত যদি না করো ধরে রাখতে পারো সর্বোচ্চ সামলা আসবে মৃত্যুর সময় ইমান চিন্তায় করে দিতে আসবে কেউ সাহায্য করতে পারবে না যেটা আপনি ইমানের জন্য মেহনত করে থাকেন ওই মেহনতের বরকতে আল্লাহ আপনার ইমানকে সেভ করবে এর জন্য বারবার আপনাদেরকে বলছি আল্লাহ তালা আপনাদের অনেককে সুযোগ দিয়ে রাখছে আপনাদের অনেককে আল্লাহ তালা সুযোগ দিয়ে রাখছেন কোনো ব্যবসা বাণিজ্য দেখতে হতেছে না কোন চাকরি বাকরিও করতে হতেছে না এগুলো ছাড়াই আল্লাহ তালা আপনাদেরকে চালাই দিতেন আল্লাহ ব্যবস্থা করে দিতেন কেউ বাসা ভাড়া পাঠিয়েছেন কেউ দোকান ভাড়া পাঠিয়েছেন আপনি বিমানের জন্য কিছু মেহনত করেন বিমানটা অন্তরের মধ্যে বসাই টাকা পোস্তা করি কেউ আপনাকে বাধা দেবে না কোনো কাজের ক্ষতি হবে না রাত তৈরি হয়ে গেল আপনাকে এখন দায়িত্ব আপনার এই মনে করা ভালো তোমার এই দাওয়াতের লাইনে কাজ করে আমরা তো মুক্তি পেয়ে গেছি আর নবী আসবেন না দেখে মুক্তি পেয়ে গেছি মুক্তি পাওয়ার কারণে আমাদের এখানে কবর হয়নি হজরত মুখ আলাইসালাম যখন ভাইকে লাগাই দিতে হবে দাওয়াতের কাজে কত দরখাস্ত করতে হয়েছে আল্লাহ কাছে কত দরখাস্ত করতে হয়েছে তারপরে মঞ্জুর করেছে হ্যাঁ তোমার ভাই এবার তোমার সাথে দাওয়াতের কাজ করবে মঞ্জুর করেছে যে এক নবী আল্লাহ কাছে দেওয়া করে মঞ্জুর করেছে আর আমরা মঞ্জুর করে খাওয়া পেয়ে গেলাম কোনো কদর হলো সবাই সবাই মৃত্যু কখন আসবে কারণ জানা নেই বাচ্চাও মরতেছে যুবকও মরতেছে হ্যাঁ, বুড়াও মরতেছে সব যেহেতু হায়াতের গ্রান্তি নেই এই জন্য ইমানের মেহনত করে রাখা জরুরি নিহার সেদিন আল্লাহ নদীকে সুযোগ দিচ্ছেন অবশ্যই তারা মেহনত করবেন সুযোগ যাদের নেই সুযোগ সৃষ্টি করবেন দুনিয়ার কাজটা এদিকে করা যায় না এখন যদি আপনার জরুরি চিকিৎসার জন্য ব্যাপক ব্যাপী হয় তা আপনি কারা কারা প্রোগ্রাম দিচ্ছেন প্রোগ্রামে হয়ে থাকবে তা বাদ দিয়ে চলে যাবে তো শরীরের চিকিৎসার জন্য যদি আপনি সময় বের করতে পারেন তো রোহের চিকিৎসার জন্য ইমানের মজবুতের জন্য সময় বের করা যায় না আসল কথা হলো ওটা গুরুত্ব বুঝে আসতে হবে সময় কোনো ফ্যাক্টর না আমাদের গুরুত্ব বুঝে আসে নেই যেগুলি শিখতে হবে ইমান যখন শেখার জিনিস এগুলো বুঝতে পারবে আমাদের ধারণা পুত্র ইমানের ঘরে আসছি ইমান তো আছে আমার কোনটা শিখবো এই গলত ধারণার কারণে আমরা পিছিয়ে যাই গলত ধারণা আপনার বাপ মমিন ছিল এগুলো পঁয়ত্রিশ পুত্র আপনি মমিন হয়ে গেলেন গলত আপনার ইমান আপনাকে শিখতে হবে আপনার কোরআন আপনাকে সই করতে হবে আপনার নামাজ আপনাকে সই করতে হবে বাপের নামাজের দ্বারা আর সহি কোরআনের দ্বারা আপনার কিছু হবে শিখতে হবে আপনার তো আপনাকে শিখতে হবে ভাই বলতেছিলাম কোরআনকে সই করতে হবে আজকে যেটা আলোচ্য বিষয় ছিল কোরআন হ্যাম আমল কোরআনের চারটে হক এর সম্মান করা মহাব্বত করা সহিশুদ্ধ তেলাওয়াত করা চার নম্বর কোরআন হচ্ছে আমল করা চার নম্বর হক কি আমল কিন্তু আমল কি এলেন ছাড়া হয় এলেন ছাড়া আমল করা সম্ভব তো আপনি নামাজ পড়তে চান তার কাছে শিখছেন আপনি না শিখে কেউ নামাজ পড়তে পারবে বউর বছরে নামাজ আসে না গেল ছোটবেলা বাপ্পা শিখায় নাই কারণ বড় হয়ে গেছে অফিসার হয়ে গেছে কানাডার ব্যাংকে খরচ পায় সে নামাজ পড়ে চোখকাল ঘুরছে বাপে ওই শিক্ষা স্কুলে ঢুকে গেছে নামাজ আর শিক্ষা হয় তো চার নম্বর হাত কোরআন আমল করা কিন্তু আমলের জন্য এলেন সত্য এই জন্য নাম বুখারি বুখার শরীরের যে অধ্যায় আছেন আল এলমু কবলাল আমল আল এলমু কবলাল আমল এলম আর আমল কিন্তু একই শব্দ দুটার ভিতরে আইন মিম লাম আছে একটা মধ্যে লাম আগে আইন তো দুটা শুনতে আছে এল আমল পরের দুটা অপর আত্মা থাকে আমলের মধ্যে নিম আগে লাভ করে আর এলেমের মধ্যে রুটা লাভ আগে নিম করে এই অস্ত অপ্রস্ত ভাবে জড়িত এলেম ছাড়া আমল হয় আবার আমলে কি চায় এল চায় এক চারটাকে চায় এই জন্য পুরানো চার নম্বর হক যেটা কোরআন আমল আমলের জন্য এলেন লাগবে ইমাম বুখারি এর জন্য কোরআনের আয়াত পেশ করছে أنه لا إله إلا هو واستغفر لذنبك এই আয়াত আল্লাহ তালা বলতেছেন তুমি এনে হাসন করো কথা যে তোমার মাওলা একমাত্র একজন তোমার মাওলা তোমার কালেক মালেক দুইজন এবং তোমার গোলা খাটার জন্য তোমার মৌলার কাছে ইমাম বুখারি বলতেছেন আলাম আলাম তো এল থেকে আছে এলুন শব্দ থেকে নির্দেশ নির্দেশ সূচক শব্দ হল আলাম যে এলেন ঠিক হোক যে আল্লাহ ছাড়া আল্লাহ একজন তিনি সারা করো খালেক মালিক এটা এলেন এবং আল্লাহ সাথে শেখা করো ওটা হলো আমল এলেন আগে আমল করে এলেন আগে আমল করে এটা কোরআনের যদিও চার নম্বর হাত আমল কিন্তু আমলের জন্য এলেন শিখতে হবে এলেন না শিখে কোনো আমল করতে পারবেন আমরা এলাম নেই তো দেখা আমাদের ফরক তুলে গেছে কি ফরক পড়বে আমাদের ফরক লাভ করে গেছে নামাজ করতেছে নিয়োগ করে নেওয়ার দিল আল্লাহ বলছে হাত বাঁধবে কিন্তু আল্লাহ বলার সাথে সাথে যে মনে মনে খেয়াল করতে হবে যে আমি এখন জমা দুই রেখার জমা এই ইমামের ভিতরে পড়তেছি এই খেয়ালটা আল্লাহ বলার সময় কয়েকবার মধ্যে জাগ্রত থাকতে হবে প্রথম আল্লাহ বলার সময় এই খেয়ালটা আপনার কয়েকবার মধ্যে উপস্থিত থাকতে হবে উপস্থিত থাকা ছাড়া যে আল্লাহ আপনার বলেন তখন নামাজ হবে ওটা নিয়ে ওটা ফরজ এবং যদি না থাকে এর কোন এক খরচ বাদ করবে আর নামাজ সব বেকার এক লোক আসতা বাইরে তো কথায় কথা আসছে ফরজ আর পূর্ণ দুই রকম ফরজের প্রথম দুই রেখাতে সোনা মিলাইতে হয় আর পরে দুই রেখে খালি ফাঁকা করতে হবে ফরজে দুই রেখাতে বেশি তা পড়বেন তাহলে শুধু ফাতেহা কোরআনে লাগানো আর যত সুন্নত নফল আছে ও দুই রেখা পড়েন চার রেখা পড়েন যাই করেন সব কিন্তু সুরা রয়েছে এই সুরে হলো কত কম পড়ে শুধু বলেন আমি তো এই ষাট বছর ধরে পরম জমানো পড়ি শূন্য জমানো পড়ি প্রথম দুই রেখাতে সুরা মিলাই পরের জন্য ফাঁকা পড়ি ষাট বছরকে শূন্যতার তখন এইভাবে পড়ে আছে তো শূন্যতার বলে সুরা মিলানো ওয়াজিব এটা ওয়াজিব তরফ করলো ইচ্ছা করে ওয়াজিব তরফ করলো এবার ষাট বছরের সুন্দর নকল তা বাতিল হয়ে গেল কেন একটু মশলার অভাবে একটু মশালা জানার অভাবে ষাট বছরের শূন্যত নকল বেকার হয়ে গেছে কেন শেষের দুই রেখাতে খালি ফাঁকে আছে ওইখানে যে সুরা মেলানো জরুর ছিল সে জানে নেই শোনে নেই এই জন্য এম জরুরি এম ছাড়া কোরআনে যে চার নম্বর হাফ আমল সে আমল সম্ভব পান এই জন্য কোরআনও এদেরকে তাকিদ করা হয়েছে হাদিসে পাক মতো তাকিদ করা হয়েছে এত বড় তাকিদ করা হয়েছে আল্লাহ রসুল বলেন প্রত্যেক মুসলমান নরনার উপরে জরুরি হ্যান খরচা আইন পরিমাণ হ্যান চেষ্টা করা খরচা আইন বাধ্যতামূলক করতেই হবে এখানে কোন সার দেওয়া হয়নি এবং হাসনের ময়দানে যে পাঁচটা প্রশ্ন করা হবে তাহলে মেইন একটা প্রশ্ন এই এলএম শিখেছিল কিনা এলএম শিখেছিল কিনা প্রশ্ন করা আজকাল অনেকে ভুল বুঝে তারা বুঝে এই একটা দিয়ে আমার সব হয়ে যাবে কেউ বুঝে হ্যাঁ আমি একটা করতেছি কথা কথা জিকিরের লাইন আছে কেউ বলতেছে এই জিকিরটা আমার সব হয়ে যাবে তাহলে বাকি আয়াতগুলো বুঝেন না এলেন চিন্তা করার ব্যাপারে আল্লাহ কত আয়াত নাজল করতেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আল্লাহ বলতেন জান্নাত কি এলেন রাখে আপনার রাখে না এই যে আর হতে পারে পুরানো যে রাস্তাতে রাখে না এই দুই ব্যক্তি কি এক হতে পারে সত্যির কেন পারে এক কেন আল্লাহ বলতেছেন যাদেরকে আমি এলেন দিয়েছি অনেক বড় আকাম দিয়েছি পজিশন দিয়েছি ইন্দনা একসাল্লাহ আমি নেতা দিল আল্লাহ বলেন যাদের এলেম আছে তারাই আমাকে প্রকৃত পক্ষে ভয় পায় এলেম নেই কি ভয় পাবে আল্লাহ কিন্তু বোঝেই না তা বাচ্চায় আপকে ভয় পাবে না কেন আপকে কত ক্ষতি করা বাচ্চায় বলবে বলবেন বলছে তো ওলা আমার ভয়ের ভাব আদায় অনেক ওটা হেকমাতা তখন উঠিয়া খাইরান কাসিরা আল্লাহ বলে যাকে কোরআন এম আমি দিলাম তাকে অনেক বড় মঙ্গল তাকে দিয়ে দিলাম এইগুলো এতগুলো আয়াত কোরআনে আসছে এগুলো শিখতে হবে হাদিস রেল শিক্ষা করা প্রত্যেকের খরচ এই বর্ণে কত হবে আছে যারা এর শিখতে বের হবে ফেরস্তারা সম্মান করার জন্য পর বিষয় বুখার শরীরে আধিক ঘটনা আছে এক লোক নিরানব্বই জন হত্যা করছে সকল করে দিচ্ছে টাকা ছিল হয়তো মাল লুটন পরে কেউ অনুতপ্ত হয়েছে তাই একজনের দিদিকে ভাই সমস্ত ভুল হয়ে গেছে টাকা বিক্রি করে পয়সা রোজগার করছি আর আমার তো তোমার কোনো রাস্তা আছে তোমার এক নিরানব্বই ভুল করতে রাস্তা করতেছে তো জাহান্ন অজেব হয়ে গেছে এই হুজুরটা কত তোমার দূরে থেকে লাভ কি তুমি তো জাহান নামে যে রাস্তা দেখাতে পারলে না তোমার তো হুজুর দূরে থাকা দরকার নেই আরা হুজুর কাজ গেছে এও কোনো মুক্তি না তার কাছে সে আলোচনা সহমত যাইতো বুঝ আছে বলে হ্যাঁ যখন হায়াত আছে তো তোমার আস্তে আস্তে বলে দিচ্ছি যতক্ষণ হায়াত আছে তো তোমার ব্যবস্থা আছে তাকে আমি তো মুক্তি না অমুক যারা মুক্তি আছে তার কাছে যাও লম্বা ঘটনা আমি এখন বলবো না যে রমা ছিল কষ্টের মধ্যে মারা গেছে তাদের বয়স হয়েছে কে তার জান দিবে শেষ পর্যন্ত ফেসলা হয়েছে রহমতে ফেরেস্তা তার জান দিবে তোমরা ভিতরে সব গুণা পাশ করে দেওয়া হয়েছে জানো ও তালেবেন হয়ে এলএম শিক্ষা করার জন্য রওনা হয়েছিল শিখতে এখন শিখতে রওনা হয়েছিল এই অসিলায় আল্লাহ তালা থেকে মাফ করে দিল আপনি জিজ্ঞেস দ্বারা সব করে ফেলবেন কেউ মাথা খাটিয়ে খাওয়া হয়ে গেছে হবে কেউ দাওয়াত দিয়ে খাওয়া হয়ে যাবে হবে প্রত্যেকটা আলাদা আলাদা ব্যবস্থা আসতে আলাদা ওইটা ওইখান থেকে আসল করতে হবে ওইটা ওইখান থেকে হাসিল করতে হবে ইমানে সুস্থ কি চান কাজ পাকাপোক্ত দাওয়া দাওয়াত তবলিগে মেহনত করবে নামাজ পরিশুদ্ধ করতে চান দাওয়াত লাভের প্র্যাকটিক্যাল ট্রেনিং করে চেরা পরিশুদ্ধ করতে চান কোন নুরানিওয়ালা কাজে কোরআন চেষ্টা করে হালাল হারাম জানতে চান কোন মুক্তির সাথে উঠা বাজা করে আত্মশুদ্ধি করাইতে চান আর গায়ে কোন সাহেবের সাথে ওটা বাজা করে প্রত্যেকটা মার্কেট ভিন্ন প্রত্যেকটা মার্কেট ভিন্ন দুনিয়াতে এমন কোন মার্কেট কাজ হয় নাই এটা একমাত্র মসজিদে নবমী ছিল ওই এক মার্কেটে সব হয়ে এখন দুনিয়াতে কোনো মার্কেট নেই যে এক জায়গাতে সব পেয়ে গেছে লোক দাবিও করে আমাদের মাঝখানে আসে জম হয়ে গেলে বহু দিনের লাইন বিভিন্ন লাইন লোকেরা সে করত একটা লাইন এই জন্য বিরুদ্ধ পর্যন্ত বলে দেয় যে বাচ্চার ওলামা থেকে জায়গা রয়েছে বলে দিচ্ছে ক্লিয়ার ইয়ে? বলতেছে না যে চিল্লা দিয়ে মাথায় চিল্লা মাথায় লাইন না চিল্লা আপনাকে ফটোয়া ছাড়া হয়েছিল না ওর জন্য মুক্তিরা ফটোয়া বিভাগ দিয়ে বসে আছে দোল্লা আপনাকে আস্তে করতে দেবে না বরং গাছকে টানতে টানতে আপনার আরো চারটা টাকাপুর বাড়বে বিদেশ সফল করতে করতে আপনার চারটা টাকাপুর অহংকার বাড়বে এত দেশ সফল করছে কয়েকজন আমাদের বল আলম দেওয়ার আপনি হেয়ার দেখে গেলেন এগুলো তো কোনো দেশে যায় না দাওয়াত নেই আমি তো দেখি আপনি একদম বিরতি চলে আসছেন এই ধারণা পোষণ করার সাথে কোথায় চলে আসছেন এই জন্য ভাই এলেন শিখতে হবে আমলের জন্য এলেন শিখতে হবে রইল কিভাবে শিখবেন পদ্ধতি কি ইনশা আল্লাহ আল্লাহ তালা তৌফিক দিলে আগামী জমাতে এই এলেন শিক্ষা করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এসব সবগুলো বোঝার তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ রবিল আলমী